পথভ্রষ্ট হব আর যদি আমি সৎ পথ প্রাপ্ত হই তবে তা এজন্য যে আমার পালন কর্তা আমার প্রতি ওহি প্রেরণ করেন নিশ্চয় তিনি সর্বশ্রোতা নিকটবর্তী ولو ترى إذ فزعوا فلا فوت وأخذوا من مكان قريب যদি আপনি দেখতেন যখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে অতপর পালিয়েও বাঁচতে পারবে না এবং নিকটবর্তী স্থান থেকে ধরা পড়বে وقالوا آمنا به وأنا لهم التناوش من مكان وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد তারা বলবে আমরা সত্যে বিশ্বাস স্থাপন করলাম কিন্তু তারা এত দূর থেকে তার নাগাল পাবে কেমন করে অথচ তারা পূর্ব থেকে সত্যকে অস্বীকার করছিল আর তারা সত্য হতে দূরে থেকে অজ্ঞাত বিষয়ের উপর মন্তব্য করত وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب তাদের ও তাদের বাসনার মধ্যে অন্তরাল হয়ে গেছে যেমন তাদের সতীর্থদের সাথেও এরূপ করা হয়েছে যারা তাদের পূর্বে ছিল তারা ছিল বিভ্রান্তিকর সন্দেহে পতিত